বলো আকাশের সীমানা কত দূরে সে কত দূরে মকা মদিনার দে সেথায় যেতে মোর মন দেওয়ানা আর তো সহে না আর সহে না মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দিওয়ানা বলো আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ সেথায় যেতে মোর মন আর তো সহেনা আর সহেনা না সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহেনা আর সহেনা না মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন Medina Medina Medina Medina Medina সেথায় যেতে মোর মন আর কত কাঁদব মদিনার পথ চেয়ে দাও না দেখা তুমি স্বপনে আমায় সে আর কত কাঁদব মদিনার পথ চেয়ে দাও না দেখা তুমি স্বপনে আমায় সে আর কত কাঁদব মদিনার পথ চেয়ে স্বপনে আমায় কাছে এসে ভালোবেসে কাছে এসে ভালোবেসে দাও না দেখা তুমি দাও না মদিনা মদিনা মদিনা মদিনা সে থাই যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দেওয়ানা বলো আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহে না আর সহে না সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহে না আর সহে না মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দিওয়ানা এসেছিলে তুমি ধরা ধামে কোরআন নিয়ে আধার সবাজে দিলে তুমি আলো জ্বালিয়ে এসেছিলে তুমি ধরা ধাবে কোরআন নিয়ে আধার সমাজে দিলে তুমি আলো জ্বালিয়ে এসেছিলে তুমি ধরা ধাবে কোরআন নিয়ে আধার সমাজে দিলে তুমি আলো জ্বালিয়ে শুয়ে আছো কত দূরে শুয়ে আছো কত দূরে মন বলে আছো মদিনায় মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে বোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে নূর মন দিওয়ানা বলো আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ সে থাই যেতে মোর মন দিওয়ানা আর তো সহে আর সহেনা না সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহে আর সহেনা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সে থাই যেতে মোর মন্দিওয়ানা